বলে দেব বলে দেব উচ্চ সুরে হকের কথা নয়তো মিটিবে নাম আমারে মনের ব্যথা বলে দেব বলে দেব উচ্চ সুরে হকের কথা নয়তো মিটিবে নাম আমাদের মনের ব্যথা বলে দাও বলে দাও উচ্চ সুরে হকের কথা বলে দাও বলে দাও উচ্চ সুরে হকের কথা ভয় পেও না বাতিলের হুমকি আর কোনো বাধা ভয় পেও না বাতিলের হুমকি আর কোনো বাধা বলে দেব বলে দেব উচ্চ সুরে হকের কথা নয়তো মিটবে নাম আমাদের মনের ব্যথা বলে দেব বলে দেব উচ্চ সুরে হকের কথা নয়তো মি মিটবে না আমার মনের ব্যথা তুমি যদি ভয় করো এক আল্লাহকে তোমাকে ভয় পাবে দুনিয়ার বাতিল সবে তুমি যদি ভয় করো এক আল্লাহকে তোমাকে ভয় পাবে দুনিয়ার বাতিল সবে তোমারই মনের সাহস দাও বাড়িয়ে তোমারই মনের সাহস দাও বাড়িয়ে প্রভুর মদত পাবে তুমি সর্বদা যে প্রভুর মদত পাবে তুমি সর্বদা যে বলে দেব বলে দেব উচ্চ সুরে হকের কথা নয় তো মিটবে নাম আমারে মনের ব্যথা বলে দাও বলে দাও উচ্চ সুরে হকের কথা ভয় পেও না বাতিলের হুমকি আর কোনো বাধা বলে দেব বলে দেব উচ্চ সুরে হকের কথা নয় তো মিটবে না আমারে মনের ব্যথা এদেশে যারা বলে নেতা হতে নীতির কথা আমি বলি তাদের মনে দুর্নীতির ডাটাম এদেশে যারা বলে নেতা হতে নীতির কথা আমি বলি তাদের মনে দুর্নীতির ডাটা নেতা হয়ে গাল ফুলিয়ে ঘরে নেতা থাকে বসে নেতা হয়ে গাল ফুলিয়ে ঘরে নেতা থাকে বসে এদিকে জনগণ কাটায় জীবন দুঃখে দুঃখে বলে দেব বলে দেব উচ্চ সুরে হবে হকের কথা নয় তো মিটবে না আমারে মনের ব্যথা বলে দেব বলে দেব উচ্চ সুরে হকের কথা নয় তো মিটবে না আমারে মনের ব্যথা বলে দাও বলে দাও উচ্চ সুরে হকের কথা ভয় পেও না বাতিলের হুমকি আর কোনো বাধা ভয় পেও না বাতিলের হুমকি আর কোনো বাধা নেতা মুরা বানিয়েছি এ দেশটা চালাবে বলে নেতা গিয়ে গদি পেয়ে কোরআন নিয়ে খেলা করে নেতা মুরা বানিয়েছি এ দেশটা চালাবে বলে নেতা গিয়ে গদি পেয়ে কোরআন নিয়ে খেলা করে হক কথা বললে আবার এসব কথা বললে আবার জঙ্গি বলে আমার ভাইরে এসব কথা বললে আবার জঙ্গি বলে আমায় ভাইরে বলে দেব বলে দেব উচ্চ সুরে হকের কথা নয় তুমি মিটবে নাম আমারে মনের ব্যথা বলে দেব বলে দেব উচ্চ সুরে হকের কথা নয়তো মিটবে নাম আমারে মনের ব্যথা বলে দাও বলে দাও উচ্চ সুরে হকের কথা ভয় পেও না বাতিলের হুমকি আর কোনো বাধা বলে দাও বলে দাও উচ্চ সুরে হকের কথা ভয় পেও না বাতিলের হুমকি আর কোনো বাধা বলে দেব বলে দেব উচ্চ সুরে হকের কথা নয়তো মিটবে নাম আমারে মনের ব্যথা বলে দেব বলে দেব উচ্চ সুরে হকের কথা নয়তো মিটবে নাম আমারে মনের ব্যথা